এই কিশিস পতির ধারে কাঁদছে বসে অঝোর ঝোরে এই কিশিস পতির ধারে কাঁদছে বসে অঝোর ঝোরে পিতা ঘা সুর বুঝলো না কেউ বেদনা বুঝলো না কেউ বেদনা বুঝলো না কেউ বেদনা বুঝলো না কেউ বেদনা একটি শিশু পথের ধারে কাঁদছে বসে অঝরি ঝরে একটি শিশু পথের ধারে কাঁদছে বসে অঝরি ঝরে করে পিতা শিশু বুঝল না কেউ বেদনা বুঝল না কেউ বেদনা বুঝল না কেউ বেদনা বুঝল না কেউ বেদনা কনকনে সে শীতের সময় কাঁপে থরি থর শীতের জালায় কনকনে সে শীতের সময় কাঁপে থরি থর শীতের জালায় বস্ত্র সান্তনা কেউ দিল না সান্তনা কেউ দিল না সান্তনা কেউ দিল না সান্তনা একটি শিশু পতির ধারে কাঁদছে বসে অঝর ঝরে একটি শিশু পতির ধারে কাঁদছে বসে অঝর ঝরে পিতা ভাই একটি শিশুর বুঝলো না কেউ বেদনা বুঝলো না কেউ বেদনা বুঝলো না কেউ বেদনা বুঝলো না কেউ বেদনা কত মানুষ যাই চলে যাই শিশুর পানি কেউ না তাকায় কত মানুষ যাই চলে যায় শিশুর পানি কেউ না তাকায় কত মানুষ যাই চলে যায় শিশুর পানি কেউ না তাকায় আসবে কত দিনের নবী আসবে কত দিন বলবো আমার যাত না বলবো আমার যাত না বলবো আমার যাত না বলবো আমার যাত না একটি শিশু পথের ধারে কাঁদছে বসে অঝোর ঝোরে একটি শিশু পথের ধারে কাঁদছে বসে অঝোর ঝোরে পিত চিন্তা বুঝিল না কেউ বেদনা বুঝিল না কেউ বেদনা বুঝিল না কেউ বেদনা বুঝিল না কেউ বেদনা একটু পরে রাস্তা ধরে আসে নবী শিশুর পানে একটু পরে ওই রাস্তা ধরে আসে নবী ওই শিশুর পানে একটু পরে ওই রাস্তা ধরে আসে নবী ওই শিশুর পানে দূর থেকে দেখে নবী দূর থেকে ওই দেখে নবী বুঝলো সে সরবে দোনা বুঝলো শিশুর বেদনা বুঝলো শিশুর বেদনা বুঝলো শিশুর বেদনা এই শিশু পতির ধারে কাঁদছে বসে অঝরে ঝরে একটি শিশু পতির ধারে কাঁদছে বসে অঝরে পিতা শিশু বুঝলো না কেউ বেদনা বুঝল না কেউ বেদনা বুঝল না কেউ বেদনা বুঝল না কেউ বেদনা ছোটে এসে দিনের নহবি জড়িয়ে বুকে কাঁদছে নবি জুটে এসে দিনের নহবি জড়িয়ে বুকে কাঁদছে নবি ছোটে এসে দিনের নবি জড়িয়ে বুকে কাঁদছে নবি নিজে গায়ে বস্ত্র খুলে নিজে গায়ে বস্ত্র খুলে পরিয়ে দিল শান্তনা পরিয়ে দিল শান্তনা পরিয়ে দিল শান্তনা পরিয়ে দিল শান্তনা একটি শিশু পতির ধারে কাঁদছে বসে অঝোর ঝোরে একটি শিশু পতির ধারে কাঁদছে বসে অঝোর জোরে পিতা এতিম শিশুর বুঝিল না কেউ বেদনা বুঝিল না কেউ বেদনা বুঝিল না কেউ বেদনা বুঝিল না কেউ বেদনা কেঁদে বলে মাসুম ছেলে কত মানুষ গেছে চলে কেঁদে বলে মাসুম ছেলে কত মানুষ গেছে চলে সব মানুষ সেরা তুমি সব মানুষ সেরা তুমি হয় না তোমার তুলনা হয় না তোমার তুলনা হয় না না তোমার না হয় না তোমার তুলো না এই শিশু পথের ধারে কাঁদছে বসে অঝরি এই শিশু পথের ধারে কাঁদছে বসে অঝোর ঝোরে পিতা শিশুর বুঝলো না কেউ বেদনা বুঝলো না কেউ বেদনা বুঝল না কেউ বেদনা বুঝল না কেউ বেদনা মানবতার আধার তুমি তুমি সেরা নবীর নবী মানবতার আধার তুমি তুমি সেরা নবীর নবী মানবতার আধার তুমি তুমি সেরা নবীর নবী সাইফুদ্দিন পাগল পায়রা সাইফুদ্দিন পাগল পায়রা ওই তো تم دیوانہ ہووانہ ہووالہ তোমার দিবানা শিশু পতির ধারে কাঁদছে বসে অঝোর জোরে একটি শিশু পতির ধারে কাঁদছে বসে অঝোর জোরে পিতা শিশু বুঝল না কেউ বেদনা বুঝল না কেউ বেদনা বুঝল না কেউ বেদনা বুঝিল না কেউ বেদনা বুঝিল না কেউ বেদনা বুঝিল না কেউ বেদনা